রাত পোহালো ভোর হলো সূর্য উঠেছে রাত পোহালো ভোর হলো সূর্য উঠেছে রাত পোহালো ভোর হলো সূর্য উঠেছে বালুকার দয়াতে ফুল বাগানে ফুল ফুটেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে রাত পোহালো ভোর যে হলো সূর্য উঠেছে রাত পোহালো ভোর যে হলো সূর্য উঠেছে বলকার দয়াতে ফুল বাগানে ফুল ফুটেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে বলকার দয়াতে পাখির কণ্ঠে শোনা মধুর গান বলকার রহমে মিনার হতে আসে মধুরা জান বলকার দয়াতে পাখির কণ্ঠে শোনা মধুর গান বলকার রহমে মিনার হতে আসে মধুরা জান বলকার দয়াতে পাখিন কণ্ঠে শোন মধুর গান কার রহমে মিনার হতে আসে মধুরাজান এসব কিছু তারি দান তিনি যে এক আল্লা মহান এসব কিছু তারি দান তিনি যে এক আল্লা মহান এসব কিছু তারি দান তিনি যে এক আল্লা মহান আমাদের এসব কিছু দান কইরাছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে রাত পোহালো ভোর যে হলো সূর্য উঠেছে রাত পোহালো ভোর যে সূর্য উঠেছে বলকার দয়াতে ফুল বাগানে ফুল ফুটেছে পাহাড়ে না বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে না বহিছে সাগরে জোয়ার এসেছে বলকার দয়াতে গাছ গাছালি সাজে ফুলে ফলে বলকার রহমে মাল্লা মাঝি সদা ছুটে চলে বলকার দয়াতে গাছ গাছালি সাজে ফুলে ফলে বলকার রহমে মাল্লা মাঝি সদা ছুটে চলে বলকার দয়াতে গাছ গাছালি সাজে ফুলে ফলে কার রহমে মাল্লা মাঝি সদা ছুটে চলে এসব কিছু তারি দান যিনি গড়েছেন নিখিল জাহান এসব কিছু তারি দান যিনি গড়েছেন নিখিল জাহান এ ধরনের সব কিছু সৃষ্টি কইরাছে পাহাড়ে ঝড় না বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে ঝড় না বহিছে সাগরে জোয়ার এসেছে রাত পোহালো ভোর যে হলো সূর্য উঠেছে রাত পোহালো ভোর যে হলো সূর্য উঠেছে বালুকার দয়াতে ফুল বাগানে ফুল ফুটেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে পাহাড়ে ঝর্ণা বহিছে সাগরে জোয়ার এসেছে দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায় দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায়